সুবহান আমি এমন ভাবে আবাদত করব যেন তিনি আমাকে দেখতে পাচ্ছেন যেন আমি তাকে দেখতে পাচ্ছি যদিও আমি তাকে দেখতে না পাই কিন্তু তিনি আমাকে দেখতে পাচ্ছেন এর নাম এহসান এর নাম কি এহসান হাদিসে জিব্রাইল প্রসিদ্ধ হাদিস কিতাবুল ইমানের জন্য প্রায় সব হাদিসে এটা আনা হয়েছে বখারি মুসলিম সহ হাদিসের সব কিতাবই আছে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের শেষ দিকে সাহাবাইক রাম প্রশ্ন করতে সতর্কতা অবলম্বন করতেন কারণ আয়াত নাজিল হয়ে গেল লা আন আশিয়া ইং তুবদা লাকুম তোমরা এমন কোন বিষয়ে প্রশ্ন করো না যা তোমাদের সামনে উত্তর দেওয়া হলে প্রকাশ পেলে তোমাদের কাছে খারাপ লাগবে এই আয়াতের পরে সাহাবাইকেরাম অনেকেই আল্লাহর নবীকে প্রশ্ন করার থেকে ভয় পেতেন সাহাবাহিকেরাম ইচ্ছে করতেন যে যদি অপরিচিত কোনো লোক আসে গ্রাম থেকে লোকজন আসে যারা নবীর দরবার সম্পর্কে কোনো আদব লেহাজ জানে না ওদেরকে আল্লাহ রসুল কিছু বলতেন না দেখেন আপন লোকেরা বেয়াদবি করলে এটা ধরা হয় আর অপরিচিত লোকেরা বেয়াদবি করলে ধরা হয় না তো এরকম যদি গ্রাম্য লোক যারা আদব কায়দা সম্পর্কে এতটা সতর্ক নয় তারা প্রশ্ন করলে সাহাবিদের সুবিধা হতো ওনারা এউসিলায় উত্তর জানতেন এলেম অর্জন করতেন তো সাহাবিদের মনে মনে এটা আকাঙ্ক্ষা ছিল গ্রামের লোকজন এসে আল্লাহ নবীকে প্রশ্ন করুক আর আল্লাহ তালার ইচ্ছা হল যে দীর্ঘ তেইশ বছর পর্যন্ত যে নবুয়াতের দাওয়াত পেশ করা হয়েছে এটাকে একটা প্যাকেট করে দেওয়া হোক যাতে সকলে এটাকে মুখস্থ রাখতে পারে সকলে যাতে করে এটাকে গ্রহণ করতে পারে দাওয়াত দিতে পারে আমল করতে পারে এজন্য পাঠান দরকার এমন লোককে যে প্রশ্ন করতে জানে কারণ প্রশ্ন করার একটা এলেম প্রশ্ন করতে পারাটাও একটা এলেম এই জন্য এখন এমন প্রশ্ন কে করতে পারবে ওই ব্যক্তিই পারবে যে ব্যক্তির কাছে পুরা শরীয়তের নলেজ আছে সেই রকম এলেম আছে কার পুরা শরিয়া যে জানে সেরকম এলেম আছে কার জিব্রাইলের যে ওহাই নিয়ে নবীর কাছে আগমন করেছে এজন্য আল্লাহ তালার ইচ্ছে হল জিব্রাইলকে দিয়ে প্রশ্ন করানো কিন্তু সমস্যা হল জিব্রাইলকে যদি আল্লাহর নবী চিনতে পারেন তাহলে উত্তরটা কিন্তু ওরকম বিস্তারিত হবে না আমি যদি জানি যে আমাকে যে প্রশ্ন করছে সে আমার ওস্তাদ অথবা আমার যা উত্তর দিব তার জানা আছে তাহলে উত্তরটা আমি আকার ইংরেজি বলবো তো তো জানাই আছে আল্লাহ তারা চাচ্ছেন যে এরকম উত্তর না আসুক বরং স্পষ্ট সাজানো সংক্ষিপ্ত একটা প্যাকেট আকারে ইসলামটাকে উপস্থাপন করা হোক সেই জন্য আল্লাহ তালা কি পাঠালেন কিন্তু এমন ভাবে যেন আল্লাহ নবী তাকে চিনতে না পারেন হাদিসে বলা আছে মেসকাতের একেবারে কেতাবুল ইমানের প্রথম হাদিসটা অমর এমনি খত্তাব রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাদের কাছে আমরা আল্লাহ নবীর কাছে বসেছিলাম আমাদের কাছে একজন লোক আসলো লা ইউরা আলাইহি আসারুস সফর সফরের কোনো আলামত তার গায়ে নাই সাদিদু সিয়াব সিয়াব সাদিদু সাবাদ সার তার কাপড় চোপড় গুলো সাদা ধবধবে পরিষ্কার তার মানে মুসাফের না বিদেশ থেকে আসলে কাপড়ে ময়লা থাকে চুলগুলো একেবারে কালো ধুলাবালু পরে না এলোমালো হয় না সাজানো লা ইউরা আলাইহি আসারুস সাফার মনে হচ্ছে যে এইমাত্র ঘর থেকে বেরিয়ে আসলেন কিন্তু সমস্যা হলো যদি এইমাত্র ঘর থেকে বের হয়ে আসে তাহলে তাকে কেউ চিনতে হবে হয়তো বাড়িওয়ালা নইলে মেহমান কেউই চিনে না আহাদ আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারলো না এরপরে সে দরজার সামনে আসলো এসে বলল মান মোহাম্মদ মান মোহাম্মদ তোমাদের মোহাম্মদকে মোহাম্মদকে সাহাবিরা এইভাবে আল্লাহ নবীকে সম্বোধন করতেন না অপরদিকে দরজার সামনে এসে দাঁড়িয়ে গেল বলল আমার জন্য কি প্রবেশের অনুমতি আছে এতে বুঝে গেল যে লোকটা মজলিসের আদব সম্পর্কে ভালো জানে বড় মানুষের মজলিসে গেলে কেমনে প্রবেশ করতে অনুমতি নিতে এটা তার জানা আছে এরপরে আসলো বসলো বসার ভঙ্গিমাও আলাদা একদিকে বসলো আমরা যেন হাঁটু ফেলে বসি নামাজে তাসাহুদে এরকম হাঁটু গেড়ে বসলো এতে মনে হয় যে লোকটা আদব জানে খুব ভালো আদব আখলা গলা কিন্তু হাত দুটো রাখলো আল্লাহ নবীর হাঁটুর উপরে গ্রাম্য লোকেরা যা করে আপনার কাছে এক মিশে গিয়ে আল্লাহ নবীর রানের উপরে হাত রেখে এবারে হা করে প্রশ্ন করতে আরম্ভ করলো এইভাবে পাল্টা অবস্থা এরপরে সে প্রশ্ন করলো ইয়া মোহাম্মদ আখবিরনি আনিল ইসলাম হে মোহাম্মদ সাল্লাম আপনি আমাকে ইসলাম কি জিনিসটা বলুন সুন্দর প্রশ্ন ইসলাম কি জিনিস আল্লাহ রসুল সাল্লাম তাকে বলে দিলেন ইসলাম হচ্ছে এটা মিসকাতের একেবারে প্রথম হাদিসটাই কেতাবুল ইমানের আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তাকে উত্তর দিলেন আল ইসলাম আন্তাশাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মোহাম্মদন রসুল্লাহ ইসলাম হচ্ছে তুমি এই কথার সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই এবং আরো সাক্ষী দাও যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত পুরুষ প্রেরিত রাসুল এই সাক্ষী দেওয়া সাক্ষী দেওয়া কি মুখের দ্বারা হয় না কলব দ্বারা হয় মুখের দ্বারা উচ্চারণ করতে হবে অন্তরে বিশ্বাস করতে হয় নাম সাক্ষী এই জন্য ক্যালিমা পড়লে বুঝে শুনে পড়তে হয় আমরা তো লাইলাহ পড়ি অর্থ বুঝি না লাইলহার অর্থ যেটা আমি আগেও আলোচনা করেছি এর সাক্ষী দেওয়া এটা মুখের দ্বারা হয় একরার বিল লিসান তারপরে বলেন মা সালাত সালাত কায়েম করবে অতুতিয়া জাকাত জাকাত আদায় করবে অতাসুমা রমাদান রমজানের সিয়াম পালন করবে বাই তাই ইস্তাতা ইলাই সাবিলা এবং যদি সম্ভব হয় তো বাইতুল্লাহ গিয়ে হজ করবে কলা সদাক্তা লোকটা বলল তুমি ঠিকই বলেছ ওমর খত্তাব রাজি আল্লাহ বলেন ফাজিব না আল্লাহু ইয়াস আলহু ইসদ্দে কহু আমরা আশ্চর্য হলাম যে সে একদিকে প্রশ্ন করছে আবার সে বলছে আপনি ঠিকই বলেছেন সত্যায়ন করছে তো এরকম করতে পারে কে যার উত্তর জানা আছে সে আমরা আশ্চর্য লোকটা প্রশ্ন করছে একদিকে আবার বলে আপনি ঠিকই বলেছেন উত্তর সঠিক উত্তর ঠিক হয়েছে সঠিক হয়েছে এরপরে আবার সে প্রশ্ন করল অকলা ইয়া মোহাম্মদ আনিল ইমান এবার আমার দ্বিতীয় প্রশ্ন আমাকে ইমান সম্পর্কে বলুন ইমান কাকে বলে কি সুন্দর প্যাকেট ইমান কাকে বলে কলা বিল্লাহি কদরে খাইরিহি এইবারে আর আমল দিয়ে বলেন এবারে বলছেন কি খেয়াল করবেন এবার হচ্ছে বিল্লাহি তুমি আল্লাহ আল্লাহর ফেরেস্তা আল্লাহর আসমানি কিতাবসমূহ আল্লাহর রসুলদের প্রতি এবং আলিয়ামিল আখের পরকালের প্রতি ইমান রাখবে অতু মেনা বিল কদলে খাইরিহি অসারিহি এবং তুমি ইমান বিল কদর ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এটার উপরে বিশ্বাস করবে ইমান রাখবে এটার নাম হচ্ছে ইমান উত্তর শেষ লোকটা বলল কি কলা সদাক্তা আপনার উত্তর সঠিক হয়েছে আপনি ঠিক উত্তর দিয়েছেন এরপরে সে প্রশ্ন করলো ফাখবিরনি আনিল এহসান আমাকে এহসান সম্পর্কে বলেন এহসান এইটাই আমার বলা উদ্দেশ্য এটার জন্য আসলে এইগুলো টানলাম পুরো হাদিসটা নিয়ে আসলাম আপনি আমাকে এহসান সম্পর্কে বলুন এবারে আল্লাহ রাসুল সাল্লাহ উত্তর দিচ্ছেন এহসান মানে হচ্ছে পূর্ণ এখলাস উত্তর আসতেছে এহসান কি জিনিস قال أن تعبد الله كأنك تراه তুমি আল্লাহর এবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ কোনো ভায়া মাধ্যম নাই আমি আমার কলবের দিকে মতবাজ্জু আমার কলব পীর সাহ কেবলার কলবের দিকে মতবাজ্জু পীর সাহ কেবলার কলব হইয়া তারপরে আল্লাহ দিকে মতবাজ্জু আমি বলি আরেকটু যোগ করে আমি আমার কলবের দিকে মতবাজ্জু আমার কলব পীর সাহেবের দিকে মতবাজ্জু পীর সাহেবের কলব তার বিবি সাহেবের কলবের দিকে মতো অজ্জু তো আবার কলব কই যাইবে আরেকটু ঘুরেই বলতে পারেন আমি আমার কলবের দিকে মতো অজ্জু আমার কলব পীর সাহেবের দিকে মতো অজ্জু আর পীর সাহেবের কলব পায়খানায় মতো অজ্জু পীর সাহেবকে যখন পায়খানা শরীফে আছেন তো তখন আপনার কলব কোথায় যাবে এইখানে এবার হারিস পড়ুন আল্লাহ আকবার জিব্রাইল এই জন্যই প্রশ্ন করেছেন এইখানে কেউ গন্ডগোল না করে হাদিস বোঝার চেষ্টা করুন প্রশ্ন করলেন মাল এহসান এহসান কি জিনিস বলুন তুমি আল্লাহর এবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ডাইরেক্ট যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ফাইল্লাম তাকুন তারাহু যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না যদি মনে করো সেরকম তোমার আসলো না এই চিন্তা তুমি করতে পারলা না তাহলে এটা করতে পারো যে ফাইল্লাম তাকুন তারাহু যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না ফাইন না নাহু ইয়ারকা তিনি তোমাকে দেখতে পাচ্ছেন আর এটাও কম না হেফজোখানায় যে ছেলেরা পরে বাচ্চারা শয়তানকে ওদেরকে দুষ্টামি করায় তো যারা চৌকলা ওরা তো দেখে হুজুর আছে কি নাই হুজুর থাকলে ঠিক মতো পারে না থাকলে খোঁচা মারে দুষ্টামি করে চৌকলারা আর যে অন্ধ চোখে দেখে না ও সবসময় পরে কি জন্য ও মনে করে যে হুজুর বোধ আমার দিকে তাকাই যাচ্ছে সবসময় দেখে হুজুর যে চলে গেছে পায়খানায় পেশাব করতে বা বাইরে চলে গেছে এটা ওই অন্ধ ছাত্রের খবরও নাই তাই দ্বিতীয়টা হচ্ছে যে তুমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছ না কিন্তু এই ধ্যান করো যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন এরপরে আরো অনেক প্রশ্ন আছে আমাকে কেয়ামত সম্পর্কে বলুন আমাকে কেয়ামত সম্পর্কে বলুন বলেন যে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি অবগত নয় মানে এটা তুমিও যেমন চিনো না আমিও জানি না কেয়ামত যে কবে হবে এটা যেমন তুমিও জানো না আমিও জানি না লোকটা আবার প্রশ্ন করলো ইমান ক্লিয়ার করলো এটা যেটা আল্লাহ রসুল জানেন না তো বললো যে তাহলে বোঝা গেল রসুল গায়েব জানেন না এটাও ক্লিয়ার হলো এখান থেকে এই যে আল্লাহ রসুল আলিমুল গাইব এখানে ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো আমাকে কেয়ামত সম্পর্কে বলুন কেয়ামত কবে হবে বলে এ সম্পর্কে তোমা তুমিও যেমন জানো না আমিও জানি না জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর তুলনায় বেশি অবগত নয় তার মানে সমান না জানার দিক দিয়ে এবারে প্রশ্ন করলো ফাহবিরনি আন আমার তাহলে আপনি আমাকে কেয়ামতের আলামত সম্পর্কে বলুন কেয়ামতের আলামত লক্ষণ সম্পর্কে বলুন এবারে শুনুন কি উত্তর দিচ্ছেন কালা আন্তালিদাল আমাতু তাহা একটা আলামত হচ্ছে এই যে একজন মহিলা তার মনিবকে জন্ম দিবে এর বিভিন্ন ব্যাখ্যা রাম করেছেন সহজ অর্থে এই যেমন একটা সময় আসবে যখন মায়ের সন্তান পেটের সন্তান মায়ের সঙ্গে এমন আচার ব্যবহার করবে যেমনটা দাস দাসীদের সঙ্গে করা হয়ে থাকে এ অর্থ হচ্ছে আন্তালিদাল আমাতুর আব্বাতাহা যে একজন নারী তার মনিবকে জন্ম দিবে দুই নম্বর ওয়ান তারাল ওরাত তাল হোফাত আল আলাতা রেয়া আশাই ফিল বুনিয়ান আরো দেখবে তুমি আল হফাত হাফিনের বহু বচন মানে খালি পায়ে যাদের পায়ে জুতা পরার ক্ষমতা ছিল না টোকাই ছিল পায়ে জুতা পরার মতো পয়সা ছিল না আল ওরাত আরিন নাঙ্গা বদন শরীরে কাপড় চোপড় পরার মতো পয়সা ছিল না আল আলা অসহায় খেতে পারত না রে আশায় বকরি চড়াইতো বকরি চড়াইতো এই জন্য বলছেন ছাগল চড়ানো মানে একেবারে মিসকিন জানোয়ার উট চড়াইলেও একটা কথা আছে গরুরা খালবিরি করলেও একটা কথা আছে চড়াই কি ছাগল এই ছাগলের রাখাল মানে ইতর একেবারে নিম্ন স্তরের মানুষ এরা করবে কি ফিলবুনিয়ান বড় বড় অট্টালিকা নির্মাণ করার ক্ষেত্রে তারা প্রতিযোগিতা লিপ্ত হবে কে কার লম্বা লম্বা ইমারত নির্মাণ করতে পারে আছে না এখন এই যে বড় বড় অট্টালিকাগুলো নির্মাণ হচ্ছে খোঁজ নিয়ে দেখেন না এর মা বাবার ইতিহাস কি এরা আগে কোথায় ছিল আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে এই উলঙ্গ বদন বকরির রাখাল ছাগলের রাখাল এরকম ভাবে খালি পায়ে ছিল এরা লম্বা লম্বা বিল্ডিং তৈরি করতে গিয়ে টাওয়ার নির্মাণ করার জন্য প্রতিযোগিতা করবে প্রাসাদ নির্মাণ করবে এই প্রশ্ন করে লোকটা চলে গেছে প্যাকেট একটা হয়ে গেছে সুন্দর এখন আপনি ইসলাম জানলেন ইমান জানলেন এহসান জানলেন কেয়ামতের কেয়ামত আলামত জানলেন আর বলতে কেয়ামত কিন্তু মরলেনি এরপর কি আর এইভাবে আলোচনা করলেন আল্লাহ রসুল সাল্লাম সাহাবিকে পাঠান দেখতে গেল কোন লোকটা তাই লোক নাই উধাও এবারে বুঝতে পারছেন যে লোকটা আসলে কে এই লোকটা আসলে কে আল্লাহ রসুল বললেন যে ফাইন্নাহু জিব্রাইল এই হাদিস বলা আছে ফাইন্নাহু জিব্রাইল আরে এটা তো জিব্রাইল আতাকুম আল্লিমুকুম নাকুম তিনি এসেছিলেন তোমাদেরকে প্রশ্ন করে তার মাধ্যমে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য বিহামদিহি এইখানে একটা আসলে এহসান এমন ভাবে ইবাদত করা যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি আমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন এই ধারণা করতে হবে কমপক্ষে এই জন্য এখলাসের সাথে এবাদত করা কোরআনে বলা হয়েছে মুখলিসি ওয়ামা উমেরু ইল্লা আলী আবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন যে তাদেরকে বলা হয়েছিল এবাদত করতে মুখলিসিন আলাহুদ্দিন দিনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করে নেওয়া শুধুমাত্র আল্লাহর জন্যই ওটাই আমরা বলে থাকি প্রায় যে আমার সব এবাদত হবে কার জন্য আমার জীবন আমার মরণ আমার জীবনের ভালোবাসা অনুসরণ সবকিছু কার জন্য ইন্না বিশেষ করে আপনারা যারা দায়ী ভাইয়েরা ইসলামের দাওয়াত দিচ্ছেন আগে মনে রাখতে হবে আমি দিন কায়েমের জন্য আন্দোলন করব নিজের মধ্যে দিন কায়েম করি নাই আল্লাহ আমাকে সাহায্য করবেন এই জন্য তুমি নিজে নিজের ভিতরে আগে দিন কায়েম করো তোমার জন্য আল্লাহ তালা দিন কায়েমের রাস্তা সুগম করে দিবেন এই জন্য খেয়াল রাখতে হবে আমাদের সব কাজ হবে কাকে খুশি করার জন্য দুনিয়ায় কে খুশি হলো কি না হলো এটা আমাদের চিন্তার কোনো বিষয় নেই কে আমাকে ভালো বললো আর কে ভালো বললো না এই চিন্তা করার দরকার নেই দুনিয়ার সমস্ত মখলুক আমাকে ভালো বলে আর একজন আমাকে খারাপ জানে আমার জীবন ব্যর্থ দুনিয়ার সমস্ত মানুষ আমাকে খারাপ জানে সমালোচনা করে বিরোধিতা করে আর একজন আমাকে ভালোবাসেন তিনি কে আমার জীবন সার্থক আমার জীবন সফল লা কাজে খুশি করবেন কাকে এমন দুর্বল বউরে খুশি করার জন্য দাড়ি কাটে এ আবার আল্লাহরে ভালোবাসে এর কাছে বউয়ের মহব্বতটাই আল্লাহর মহব্বতের চেয়ে বেশি না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন দাড়ি ছেড়ে দাও আর সে দাড়ি কাটে কাকে খুশি করার জন্য বউরে খুশি করার জন্য তো যে বেটা বৌরে খুশি করার জন্য আল্লাহর হুকুম কামান্য করে রাসুলের সুন্না কামান্য করে এই বেটা দিন কায়েম করবে কি এত দুর্বল আমরা দুনিয়া যেদিকে যাক আমার নবীর সুন্নাত আমি পালন করে ছাড়বো বউ চলে যায় যাক না অসুবিধা কি আমাকে আল্লাহ তারা এর বিনিময়ে কত সুন্দর বউ দিবেন ভেসতে যেই বউ পায়খানা করবে না পেশাব করবে না ঘুমাইবে না চোখে ময়লা থাকবে না মুখে ময়লা থাকবে না ব্রাশ করা লাগবে না সুগন্ধি আসবে যে বউয়ের কি থাকবে না কোনো রাগ থাকবে না যে বউ কোনো সময় সৌন্দর্য মেলান হবে না বরং আরো সৌন্দর্য বাড়তে থাকবে এইরকম বউ আমার জন্য অপেক্ষা করছে আর দুনিয়ার এই গান্দা বউ পেশাব করে পায়খানা করে নাক দিয়ে ময়লা করে মুখ দিয়ে ময়লা করে মাসে কয়েকদিন পর্যন্ত ধরতে থাকে এই সমস্ত গান্দা একটা বউর জন্য সে তার আল্লাহ নবীর সুন্নাকে বিসর্জন দিচ্ছে মনে রাখতে হবে হাদিসে বলা আছে এগুলো যে আল্লাহ তারা যে হুর দিবে সে হুরের বৈশিষ্ট্যগুলো যাই হোক আমাদের এটা মনে রাখতে হবে এখলাস এখন আপনি এখলাস আছে কি না এটা বলার জিনিস না বরং কেউ যদি বলে যে আমি এই কাজটা এখলাসের সঙ্গে করছি তাহলে বুঝতে হবে যে তার এখলাসটাকে আরো এখলাস করতে হবে আর এখলাস কি করতে হবে আরো এখলাস করতে হবে কারণ আমি যদি এখলাস মানে আল্লাহর জন্যই করে থাকি আল্লাহ তা দেখেন নাই তাহলে আমার বলার কি দরকার আছে আমি যখন প্রকাশ করছি যে আমি কাজটা এখলাসের সঙ্গে করেছি তার মানেই হচ্ছে আমার এখলাস নাই তার মানেই হচ্ছে আমার এখলাসের সমস্যা আছে এজন্য কোন একজন লিখেছেন মান আজহারা এখলাসহু ফায়খলাসহু মুহতাজুন ইদাল এখলাস যে ব্যক্তি তার কাজের মধ্যে এখলাস দেখতে পায় এবং প্রকাশ করে তার এখলাসটাও আবার এখলাস করার মুখাপেক্ষে রয়েছে আপনি দেখবেন কোরআনে একটা সুরা নামা সুরা এখলাস ওই সুরার মধ্যে এখলাস শব্দটা নাই কিন্তু অন্যান্য সুরায় দেখবেন ওই সুরার যে নাম ওটা ওই সুরার মধ্যে আছে সুরায় বাকারা ওই সুরার মধ্যে আছে সুরা আল ইমরান ওই সুরার মধ্যে শব্দটা আছে সুরায় নাস ওই সুরের মধ্যে আছে সুরায় ফালাক ওই সুরার মধ্যে আছে সুরায় লাহাব লাহাব শব্দ তাব্বাদে আবুল হাবে আছে সুরায় কাফিরুন কুলিয়াল কাফিরুনে আছে সুরায় কাউসার ওই সুরায় আছে সুরায় ফিল ওই সুরার মধ্যে ফিল আছে কিন্তু সুরায় এখলাসের মধ্যে তালাশ করেন এখলাস শব্দ আছে কেন নাই আল্লাহ তারা জানিয়ে দিলেন যে এখলাস এমন এক জিনিস যেটা উল্লেখ থাকে না এখলাস এমন এক জিনিস যেটা প্রকাশ করা যায় না এখলাস এমন জিনিস যা দেখা যায় না বলা যায় না বরং এটা যার জন্য করি আলিম বেদাতি সুদূর যিনি অন্তর্জামী যিনি আমার গোপন প্রকাশের সব জানেন তিনি একমাত্র জানেন তার বিষয় সেজন্য আমাদের প্রত্যেকটা কাজে একমাত্র লক্ষ্য হবে কাকে খুশি করা এটা যদি হয় তাহলে আমার আমল গ্রহণযোগ্য হবে আর এটা যদি না হয় তাহলে আমার আমল গ্রহণযোগ্য হবে না আমরা আগেও বলেছি এটা যে যে কোনো আবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত কয়টা শর্ত শরতান এলে কবুল এলে আবাদা যে কোনো আবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত আপনাদের মুখস্থ আছে না কয়টা শর্ত কি কি অনেক কম লোক উত্তর দিল এটা তো আশা করি নাই বোঝা গেল আমাদের এখন এলেম আরো বেশি অর্জন করতে হবে প্রত্যেকের মুখেতে উচ্চারণ আসবে এখলাস দুইটা শর্ত কটা শর্ত এখলাস নিয়ত অয়েত্তেবা ও সুন্না বলেন দুই শর্ত কি কি হ্যাঁ এবারে ঠিক আছে এখলাস নিয়া অয়েত্তেবা ও সুন্না যে কোনো আবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত কয়টা শর্ত এক নম্বর হচ্ছে এখলাস নিয়ত যেটা নিয়ে আলোচনা হচ্ছে নিয়তটা সম্পূর্ণ আল্লাহর জন্য খালেজ করে নেওয়া দুই নম্বরে একটা আসলে আমরা ইসলাম আরও পরে আলোচনা করব এত্তেবা ও সুন্না কারণ আপনি খালেজ এখলাসের সঙ্গে করলেন খুব এখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য একেবারে খুশু খুশুর সাথে জুমার নামাজ চার রেখাত পড়লাম হবে মাগরেবের নামাজ চিন্তা করলাম জহুর বললাম চার রেখাত আসর বললাম চার রেখাত এসাও চার রেখাত মাঝখানে মা গৃহে বাবা চার রেখাত পড়ে তিন রেখাত পড়বো কেন চার রেখাতই পড়ি এখলাসের সঙ্গে পড়বো আল্লাহকে খুশি করার জন্য পড়বো হবে কেন হবে না এত্তে বাবা শূন্য হয় নাই নবীর সুন্নার অনুসরণ করা হয় নাই নবীর তরিকা নবীর আদর্শ কাজে আর তরিকা সব বাদ এখানেও মনে রাখতে হবে ওই সময় বাবা আলোচনা করে আসবে ইনশাল্লাহ এই জন্য বলছি যে যে কোনো আবাদত করার জন্য শর্ত কয়টা এর মধ্যে একটা এখলাস নিয়ত এটা যদি না থাকে আপনি যত বড় আমল করেন এই আমল কোনো কাজে আসবে না এই ধারাবাহিকতা আমি কিছু হাদিস থেকে কিছু কাহিনী শোনাবো কিস্তা কাহিনী আমরাও কিছু বলবো তবে আজগুবি না মন গড়া না দালিল ভিত্তিক যে যে বিষয়টা আমরা এতক্ষণ আলোচনা করলাম এটার এবারে হাদিস থেকে কিছু ঘটনায় প্রসঙ্গে আপনারা জানেন যে একটা হাদিস আসছে কেয়ামতের মাঠে আল্লাহ সুবাহান হুয়া তারা তিন প্রকারের মানুষকে উঠাবেন তিনজন মানুষকে হাজির করবেন এদের বিচার হবে এর মধ্যে একজন হবে কারিউন আলেম অসাহেব মাল আরেকজন হল দানশীল মালদার আরেকজন মুজাহিদ ফয়াকুল্লাহুল কারি আল্লাহ তালা আলেম সাহকে কারি সাহকে জিজ্ঞেস করবেন আমি তোমাকে এলেম দান করেছিলাম কোরআনের জ্ঞান দান করেছিলাম হাদিসের জ্ঞান দান করেছিলাম তোমাকে সুন্দর কণ্ঠ দিয়েছিলাম বলো তুমি এটা কোন কাজে ব্যয় করেছ সে সুন্দর উত্তর দিবে আল্লাহ তোমার দেওয়া এলেম তোমার দেওয়া জ্ঞান আমি তোমার রাস্তায় ব্যয় করেছি তুমি যে কাজগুলো আমি ছাত্র জীবনে কষ্ট করে লেখাপড়া করেছি ডাল খেয়েছি হ্যাঁ এরকম কত কষ্ট করেছি এরপরে এলেম অর্জন করার পরে আমি সুন্দরভাবে মানুষকে বুঝিয়েছি দাওয়াত দিয়েছি এমামতি করেছি বক্তাগিরি করেছি হাদিসের ক্লাস করেছি শিক্ষা দিয়েছি তুমি যত লাইনে খ্যাতমত দিয়েছো আমি সব লাইনে করেছি আল্লাহ তালা বলবেন যে না তুমি তো এটা এজন্য করতে যাতে লোকেরা তোমাকে বড় আলেম বলুক তোমাকে বড় কারিসাব বলুক সেজন্য কত রকম সুর দিয়েই না তুমি কথা বলেছ কত রকম আজগুবি কাহিনী না তুমি বলেছ মাঝে মধ্যে কানে হাত দিয়ে তারপরে কি করছে মহাব্বাতের সঙ্গে পূরণ বলা গেল বেকাম কামালি বলেছ কত কিছুই না করেছ তুমি এটা এজন্য করেছ যাকে তোমাকে আন্তর্জাতিক বক্তা হিসেবে একটা খেতাব দেওয়া হোক এখন সবার নামের সঙ্গে আন্তর্জাতিক বক্তা কেউ চিনে না তুরবালি কোন গ্রামের থেকে আসে গলা সুর ভালো এর নাম কি আন্তর্জাতিক বক্তা এরকম ভাবে বুলবুলে বাংলাদেশ বুলবুলি আল্লাহ তারা মহব্বত করে বানাইলেন মানুষ সে এখন গেছে কি হইয়া বুলবুলি হয়ে গেছে বুলবুলে বাংলাদেশ এই বুলবুলিরা এজন্য দেখেন ইকবালকে আল্লাহ তারা দাদা দান করুক অনেকগুলো কথা সে ভালো বলেছে উনি লিখেছেন কার বুলবুল তাউস কি তকলিদ সে বা বুলবুল ফকত আওয়াজ হাই তাউস ফকত রং তুমি যদি সত্যিকার মুসলিম হয়ে থাকো তাহলে বুলবুলি আর ময়ূর বুলবুলির গান শুনে আর ময়ূরের রূপ দেখে পাগল হয়ে যাইও না পীর সাহেবের চেহারা অনেক ভালো সেদিন এক জায়গায় গেলাম মাশাল্লাহ দেখি এক পীর একটা কলেজের অধ্যাপক কিন্তু সে পীর খেলাফত প্রাপ্ত পীর আমার সঙ্গে ছাত্র ছিল কিছু যেমন চেহারা তেমন শরীর তেমন ফিনফিনে সাদা জামা যে কোনো লোক দেখলে ভক্ত হওয়ার উপায় নাই এরা বুলবুল এরা ময়ূর এরা ময়ূর আর বুলবুল কারা ওই যে সুন্দরভাবে সুর দিয়ে ভাজ করে সাইজ করে তারপরে কি করে মাজা মাজা কথা বলে তো বলা হয়েছে কর বুলবুল তাউস কি তকলিদ সে তওবা বুলবুল ফকত আওয়াজ হে তাউস ফকত রং তুমি বুলবুলির সুর শুনে আর ময়ূরের রূপ দেখে পাগল হয়ে যাও না বুলবুলির খালি গান গাওয়ার ক্ষমতাই আছে আর ময়ূরের কেবল রূপই আছে এছাড়া ভিতরে কিছু নেই এজন্য এই বুলবুল মার্কা বুলবুলে বাংলাদেশ অথবা আরো যতগুলো আছে এইগুলোতে তুমি পাগল হয়ে যাও না তুমি দেখো কোরআন এবং সুন্নার এলেম তার মধ্যে আছে কিনা এখলাস শুননি আর শুননা এটা আছে নবীর সুন্না আছে কিনা দুরুদ শরীফ পড়েন মহাব্বতের সঙ্গে বালাগাল উলা এই বালাগাল উলা কোন দুরুদ শরীফের নাম এটা শেখ সাদির একটা কবিতা কার কবিতা শেখ সাদির কবিতা ইরান দেশের এক কবি ছিল তার কবিতা এটা এবং এই কবিতার অর্থের মধ্যে গণ্ডগোল আছে এখানে বলা আছে বালাগাল ওলা বে কামালিহি বালাগা মানে উপনীত হয়েছেন পৌঁছেছেন আল ওলা সর্বোচ্চ মকামে বে কামালিহি তার নিজের যোগ্যতায় আল্লাহর নবী সর্বোচ্চ মাকাম যে স্থান উপনীত হয়েছেন এটা কি নিজের যোগ্যতায় না আল্লাহর রহমতে আপনারা বললেন কোন দলিল আছে কোরআন পড়েন ফাহাদা আপনাকে আল্লাহ তালা এতিম পান নাই অতবার আপনাকে আল্লাহ তালা আশ্রয় দান করেছেন আলাম ইয়াজিদকে ইয়তিমান ইয়তিম পান নাই বাংলা ইয়তিম সুরায় অদ্দোহা আলাম ইয়াজিদকে ইয়তিমান ফাআওয়া আপনাকে কি আল্লাহ ইয়তিম পান নাই যে আপনাকে আশ্রয় দিয়েছেন অজাদাকা আইলান ফাগনা আপনাকে অভাবগ্রস্ত পেয়েছিলেন আপনাকে সচ্ছল করে দিয়েছেন ধনী বানিয়ে দিয়েছেন অজাদাকা দল্লান ফাহাদা আপনাকে আল্লাহ তালা দল্লান বাইরের মাকদুবে আরে দল্লিন বুঝেন নাই দল্লান পথের দিশাহীন মা তাদি লা তাদরি মাল কিতাব ইমান আপনি জানতেন অন্য আয়াতে যা এটা আয়াত মা কুংতা তাদি মাল কিতাব ইমান আপনি জানতেন না কিতাব কি জিনিস ইমান কি জিনিস আল্লাহ তারা আপনাকে দান করেছেন তাহলে আল্লাহ তারা এত স্পষ্ট করে দিলেন অজাদাকা দল্লান ফাহাদা আল্লাহ আপনাকে দল্লান পেয়েছেন পথের দিশাবিহীন পেয়েছিলেন ফাহাদা আপনাকে আল্লাহ তার অনুগ্রহ করে হেদায়ত দান করেছেন কাজী বালা গালে ওলা বে কামালহিনা বেফাদলিহি সুবাহান আল্লাহর ফজল আল্লাহর করমে সর্বোচ্চ মাকাম উপনীত হয়েছেন এই জন্য মনে রাখতে হবে আল্লাহর নবী দুরুদ শিখিয়েছেন অনেক দুরুদ আছে সেগুলো পড়েন সালাতের মধ্যে আমরা দুরুদ ইব্রাহিমী পড়ি এগুলো পড়েন যাই বলছিলাম তিনজন মানুষকে হাজির করা হলো একজনে আলেম সাহেব তাকে জিজ্ঞেস করা হলো তোমাকে এলেম দিয়েছিলাম কণ্ঠ দিয়েছিলাম তোমাকে আরো কত কিছু না দিয়েছিলাম বলো তুমি সেগুলো কোন কাজে ব্যয় করেছ সে বলবে আল্লাহ তুমি যে কাজ পছন্দ করে আমি সবই করেছি আল্লাহ তালা বলবে যে না তুমি তো এই জন্য করেছিলে তুমি তো এজন্য করেছিলে যাতে করে তোমাকে লোকেরা বলুক যে ওখানে আরেকটু কথা আছে কুন্তু আকুম ভিয়ানা লাইল আমি এই কোরআন রাতভর পড়েছি তাহাজুদের ইমামতিও করেছি পানা নাহার দিনের ইমামতি করেছি নিজে পড়েছি ফায়াকুল্লাহুলাহু আল্লাহ তারা বলবেন তা তুমি মিথ্যা বলেছ বল আরাত্তাইকালা বরং তুমি তো এইগুলো এজন্য করেছ আইকালা তোমাকে বলা হোক ইন্না ফুলান কারিউন আরে অমুকে কত বড় আলেন কত বড় বক্তা কি সুন্দর মধুর আওয়াজ বুলবুলে বাংলাদেশ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এরকম কোন টাইটেল তোমাকে দেওয়া হবে তুমি জন্য করেছ আর তোমার সেই উদ্দেশ্য দুনিয়াতে অর্জন হয়েছে তোমাকে তা বলা হয়েছিল এই খেতাব তোমার নামের সঙ্গে যুক্ত করা হয়েছিল এখন তুমি যে জন্য করেছিলে তা তোমার মিলে গেছে আমার কাছে কিছুই পাওয়ার নাই আল্লাহ তারা ফেরেস তাদেরকে অর্ডার দিবেন ওকে উল্টা টেনে জাহান নামের ভিতরে নিক্ষেপ করে দাও তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ সুবাহান আমাকে আমি আপনাদের কাছে খাস বা দোয়া করি আল্লাহ তালা আমায় যতটুকু কাজ করি যেন সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার তৌফিক দান করে আমিন আমিও নিজেও যেন এই অন্তর বলি আমি নিজেকে নসিহত করছি যে আল্লাহ যেন আমাকে এর থেকে বাঁচার তৌফিক দান করেন আপনাদেরকেও বলছি আপনারাও যারা আমাদের সাথে সম্পর্ক আছে ভালোবাসেন মহাব্বত রাখেন আপনারা এই গুণগুলো অর্জন করবেন দাওয়াত দেব কার জন্য এই বইটা শুরু করেছে এখানে ভালো ভালো অনেক কেসা কাহিনী আসবে হাদিস থেকে ওগুলো সব একটা বন করা না একজন লোক বুজুর্গ আল্লাহওয়ালা আলেন একটা বট গাছ মানুষ পুজো করত ওইটা কাটার জন্য রওনা হয়েছে পথে শয়তানে বলল তুই যাও আরে ওই বট গাছটা মানুষ পুজো করে কেটে ফেলবো না ওটা তুমি কাইটো না না আমি কাটবো লাগলো কুস্তি এবং সে শয়তানকে আসার মেরে ফেলে দিয়ে ওর বুকের ঘর বসে গেছে শয়তান বাঁচার জন্য বলে একটা কাজ করো তুমি গাছটা কাইটো না আর আমাকে মারো না আমি তোমাকে প্রতিদিন দুই দিনার করে তোমার বিছানা রেখে আসবো বিছানার তলে বোঝা গেল বিছানার তলে টাকা পাওয়া মুশকিল শয়তানও রাখতে পারে হ্যাঁ আল্লাহ রাখতে পারে ভিন্ন কথা বিছানার তলে রেখে আসবো তো ঠিকই দুই দিন পাইছে তৃতীয় দিন আর পায় নাই আবার সে কুড়াল নিয়ে রওনা গাছ কাটার জন্য এবারে শয়তান সামনে হাজির কই যাও গাছ কাটার জন্য যায় ওই গাছ কেটে ফেলবো তুমি কইছিলা দুই দিন দুই দিনের করে দিবা দেও নাই বন্ধ করে দিলে আমি গাছ কেটে ফেলবো ও কয় যে পারবা না কাটতে লাগছে কুস্তি আবার আজকে যখন মারামারি কুস্তি লাগলো শয়তান ওরে এক আছার মেরে ওর বুকের উপর বসে গেছে এখন তো বেচারা জান যায় ব্যাপারটা বলো আমাকে আমাকে ছাড়ো আমি গাছ কাটবো না আমাকে বলো কালকে তোমাকে আমি এক আছারে ফেলে দিলাম আর আজকে তুমি আমাকে ফেলে দেবে ব্যাপারটা কি রহস্যটা কি কালকে তুমি যে গাছ কাটতে যাচ্ছিলা ওটা তোমার নিজের স্বার্থে না ওটা আল্লাহর স্বার্থে ওটা আল্লাহর স্বার্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেজন্য আমি তোমার সঙ্গে পারি নাই তোমার সঙ্গে আল্লাহর শক্তি ছিল আমানু কাফিরিনা লা মাউলা মমিনদের মাওলা আছে সাহায্যকারী আছে অভিভাবক আছেন তিনি কে ওয়ান্নাল কাফিরিনা লা মাউলা লাহুম কাফেরদের কোনো মাওলা নাই তুমি কোরআন পড়ো নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়াং তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তোমরা এটা উচ্চা আসনে যদি মমিন হতে পারো তুমি ওই সময় মমিন ছিলা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করেছ আমার মতো শয়তানের সম্ভব তোমাকে আসার মারান আমি শয়তান ইবলিস পরিচয় দিল আর আজকে তুমি গাছ কাটতে যাচ্ছ ওই এখলাস তোমার নাই তুমি যাচ্ছ নিজের দুই দিনের পাওনাই সেই জন্য যে কারণে তোমার আল্লাহ সাহায্য সাথে নাই আজকে তোমাকে এক আসার দিয়ে ফেলে দিয়েছে আসবে এগুলো তো এখানেও দুই নাম্বার ব্যক্তি এই হাদিসগুলো সব সামনে আসবে ইনশাল্লাহ আমি হাদিস রেফারেন্স ওইগুলো সব এই কেতাব শুরু করেছি দুই তিন সপ্তাহ যাবে আশা করি ইনশাল্লাহ তারপর আমি এক একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি যেহেতু আপনারা দাওয়ার কাজ করেন যারা আমাদের খেয়াল রাখতে আমরা আগে নিজের মধ্যেও দিন কায়েম করব আবার এটা না আমি কথা বলছি না যে আগে নিজের মধ্যে দিন কায়েম করে তারপরে দাওয়াত দেওয়া শুরু করব না আপনি দাওয়াত দিতে থাকবেন দিন না থাকলেও দাওয়াত দিবেন ওই দাওয়াত আপনাকে আপনার এখলাসের দিক নিয়ে আসবে এখানে আবার কেউ বিভ্রান্তি ছড়ায় যে এমন কথা কেন বলো করেন আছে না লিমা তা করুন মালাতা ফারুন এমন কথা কেন বলো যেটা তুমি করো না ওটা ভিন্ন তাফসির আছে ওটা আমি তখন উত্তর দেবো ইনশাল্লাহ কাজে আমরা যদিও নিজের ভিতরে কিছু কিছু আমল এখনো ঢুকি নাই ঢুকাবার চেষ্টা করব কিন্তু তারপরে আমি আমল না থাকলে পরে দাওয়াত দিব না এটা করা যাবে না দাওয়াত দিতে হবে ওই দাওয়াত দিতে দিতে আমার মধ্যে আমল চলে আসবে দুই নম্বর ব্যক্তি সাহেবুল মাল একজন ধনী দানশীল দানবীর তাকে হাজির করা হবে আল্লাহ তালা তাকেও গুলো স্মরণ করাবেন তাকে বলবেন তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম এই গরু ছাগল উট বকি দুম্বা ধারা শহরে হলে পারে গাড়ি বাড়ি সুন্দরী নারী সব তোমাকে দিয়েছিলাম বলো তুমি আমার কি হক আদায় করেছ সে বলবে আল্লাহ আমি তোমার রাস্তায় তোমার দেওয়া সম্পত্তি ব্যয় করেছি তুমি যেসব লাইনে ব্যয় করতে পছন্দ করো তার কোনো রাস্তা বাদ দেই নাই আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্যই তো সব করেছি আল্লাহ তালা বলবেন যে না তুমি তো এজন্য করেছিলা এজন্য করেছিলা যে তোমাকে লোকেরা দানশীল বলবে জাওয়াদুন দানশীল দানবীর হাতেন তই তোমার নামে মারহাবা বলা হবে অমুকের নাম ছড়িয়ে পড়েছে দানশীল আর এটা ওয়াকাদ কিলা তা তোমাকে বলা হয়েছে কাজে তুমি যে উদ্দেশ্যে করেছিলে সেটা তোমাকে আল্লাহ তারা তোমাকে দেওয়া হয়েছে দুনিয়া পেয়ে গেছো এখন আমার কাছে কিছুই পাওনা নাই ফাঁসে বাবি হিলার নার তাকেও উল্টা করে পা টেনে দাহার নামে নিক্ষেপ করা হবে তিন নম্বর আর একজন আসবে মুজাহিদ জেহাদকারী যে ব্যক্তি জেহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাকে আল্লাহ তালা বলবেন ভাইয়া কুলু আমার তুমি জেহাদ হ্যাঁ? আমি তোমাকে শক্তি দিয়েছিলাম রণকৌশল দিয়েছিলাম বাহুতে শক্তি দিয়েছিলাম বলো তুমি সে কোন কাজে ব্যয় করেছ বলবে আল্লাহ তোমার দেওয়া শক্তি আমি তোমার রাস্তায় ব্যয় করেছি যুদ্ধ করেছি আমার দেহের কোন একটা অংশ যুদ্ধ করতে করতে জখম হওয়া ছাড়া বাকি ছিল না এমনকি শেষ পর্যন্ত আমার প্রাণ প্রিয় জীবনটাও তোমার রাস্তায় দিয়ে দিয়েছি আল্লাহ তারা বলবেন যে না তুমি তো এটা এজন্য করেছিলে যাতে করে লোকেরা তোমাকে কিছু একটা খেতাব দেখ বীর বিক্রম বীর উত্তম বীর শ্রেষ্ঠ বীর প্রতীক আরো কত কিছু তোমার নামে একটা গেট তৈরি হবে বীর অমুক তোমার নামে রোডের নাম হবে বীর অমুক তোমার প্রচার হবে পত্রিকায় ছবি আসবে ইসলামিক আন্দোলন আমরাও ওই মিছিল করতাম আগে যখন তো মিছিল করার সময় যখন এই বিভিন্ন মিডিয়ার ক্যামেরাগুলো দেখে তখন নেতারা শব্দ দিয়ে সামনে যায় কারণ ছবিটা পত্রিকায় আসুক আর যখন পুলিশে পিটান শুরু করে তখন দৌড় দিয়ে পিছনে যায় ভাগ নেওয়ালোকে আগে নেওয়া নেওয়ালোকে পিছিয়ে भागने वालों के आगे मरने वालों के কি জেহাদ জেহাদ জেহাদ জেহাদ চাই জেহাদ করে বাঁচতে চাই লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই মরলে শহীদ বাঁচলে গাজী আল্লাহর জন্য জীবন বাজি হ্যাঁ এইসব মিছিল করছি আমরা আগে এরপর যখন পিটান শুরু হয় পুলিশের টিয়ারসের শুরু হয় আগেই মিছিল আছে কি হবে বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে এই স্লোগান দিতে আমাকে এরপরে যখন পুলিশের বাধা আসে তখন উল্টা দৌড় এমন জোরে কে কারছে দৌড়িতে বেশি পারে দৌড়ের প্রস্তুতি হয় তখন আর তখন বলা হয় কি বাধা আসলো যেখানে বিজয় হলো সেখানে বিজয় হয়ে গেছে বাধা আসলো যেখানে বিজয় হলো সেখানে এর নাম আবার জেহাদ জেহাদ থেকে পালান জাহাজ আছে তুমি যে রেখে জেহাদ বলো তার পালান জাহাজ নাই আর জেহাদ না বললে বেহুদা চেষ্টা করতেছো কোনটা বলবো বলো যদি বলো এটা জেহাদ জেহাদের ময়দান থেকে পালানো জায়েজ না হারাম গুনায় সগির না গুনায় কাবিরা সাতটা বড় বড় গুনায় কাবিরের মধ্যে সাতটা আছে আকবরুল কাবায়ের আকবরুল কাবায়ের তার মধ্যে একটা হচ্ছে ফেরার ইয়ামা জাহাফ যুদ্ধের ময়দান থেকে জেহাদের ময়দান থেকে পালানো হারাম আকবরুল কাবায়ের মোহলেকাত আর মোবেকাতের মধ্যে একটা তুমি যে জেহাদের ময়দানে গিয়ে পালাচ্ছ এমন জোরে দৌদির ঘোরাও ফেল তো কিসের জেহাদ এটা বোঝা গেল তোমার কাছে জেহাদ না খামাখা কেন ওই শ্রম খাচ্ছ পিজন খাচ্ছ ওখানে কি কাজ করো নবীর সুন্না মোতাবেক কাজ করো তো বলা হলো ব্যক্তিকে যে আল্লাহ জীবন দিয়েছে তোমার জন্য বলে না তুমি তো এজন্য করেছো তোমাকে এইগুলো বলা হোক এবং তা বলা হয়েছে তার ব্যাপারে আল্লাহর আদেশ জারি হবে ফাসুহাইবা নার তাকেও জাহান নামে উল্টা করে নিক্ষেপ করা হবে আজকে এই পর্যন্ত আলোচনা করলাম ইনশাল্লাহ সামনে এটা আরো আলোচনা হবে কয়েক সপ্তাহ চলবে হয়তো আমরা সকলেই এটা হাজির থাকার চেষ্টা করি কারণ আগে নিজের মধ্যে দিন কায়েম করতে হবে নিজের মধ্যে খ্লাস পয়দা করতে হবে যেন আমরা অন্যকে দাওয়াত দিয়ে নিজে যেন বঞ্চিত না হই আল্লাহ সুবাহান হুয়া তালা আমাকে আপনাকে সকল ভাইদেরকে কথাগুলোকে বুঝার আমল করার এবং সে অনুযায়ী মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন আমিন وصلى الله تعالى على نبينا محمد وعلى اله اجمعين سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك